জায়নাব বিন্তু জাহস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত একদা নবী সাল্লাহ সাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় লা ইলাহা ইল্লাহু পড়তে পড়তে তার গৃহে প্রবেশ করলেন এবং বলতে লাগলেন শীঘ্রই একটি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে এতে আরবের ধ্বংস অবশ্যম্ভাবী ইয়াজুজ ও মাজুজের দেয়াল এতটুকু পরিমাণ ছিদ্র হয়ে গিয়েছে কথা বলে দুটি আঙ্গুল গোলাকার করে দেখালেন জয়নাব রদিয়াল্লাহ তাল্লাহ বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মধ্যে বহু নেক ব্যক্তি আছেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ যখন অশ্লীলতা বেড়ে যাবে